কিন্তু বৈষ্ণব জগতে যদি মাধবেন্দ্র পুরীপাত যদি চিৎকার করে বলেন হা বৃন্দাবন বলে কাঁদতে আরম্ভ করেন হা কৃষ্ণ এরকম বলেন তাহলে ওই চিৎকারের সঙ্গে শ্রী বৃন্দাবন বলার সঙ্গে সঙ্গে বৃন্দাবন স্বয়ং সেই স্থানেতে প্রকট হন আমার কথাটা আপনার বিশ্বাস হবে না আমি জানি কিন্তু যেদিন আপনি এই রিয়েলাইজেশনে উন্নীত হবেন তখন বললেন মহারাজ আজ থেকে কুড়ি বছর আগে কথাটা বলে গেছিল আমি আজকে ভজন করতে করতে এটা অনুভব করলাম হা কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে কৃষ্ণ স্বয়ং উপস্থিত কৃষ্ণ সেখানে এই কৃষ্ণ শব্দটা এবং কৃষ্ণ স্বয়ং এখানে পার্থক্য নেই কৃষ্ণ যে সাউন্ডটা আমি উচ্চারণ করলো তাও জড়জগতের ব্যক্তি যদি কৃষ্ণ বলে তাহলে হবে না কেন জড়জগতের ব্যক্তি যে কৃষ্ণ উচ্চারণ করবে তার মধ্যে তার অনুভূতি নাই কিন্তু যিনি সাধন সিদ্ধ মহাত্মা কৃষ্ণ ভজন করতে করতে এরম অবস্থা উঠেছেন তিনি যদি কৃষ্ণকে ডাকেন বলার সঙ্গে সঙ্গে কৃষ্ণ স্বয়ং উপস্থিত থাকেন যার জন্যই নারদজি এই কথাটা বুক বাজিয়ে বুকটাকে ঠুকে বলেছিলেন মদ ভক্ত যত্র গায়ন্তী তত্ত্বতিষ্ঠামে নারদ হে নারদ আমার ভক্ত বাস্তবিক ভক্ত যেখানে হরিনাম কীর্তন করে আমার কথা এবং কীর্তন করে সেখানে স্বয়ং আমি উপস্থিত থাকি এ কথাটা আপনার বিশ্বাস হবে না আজ এইখানে যেখানে ভাগবত কথা কীর্তন হচ্ছে এটা কখনোই কোনো ব্যবসায়ী সমিতির একটা মন্দির নয় এটা এখন বৃন্দাবন আমি বৃন্দাবন ছাড়া অন্য জায়গায় থাকি না এই জন্য ভয়ের কিছু নাই এটা বৃন্দাবন সাক্ষাৎ কিন্তু আপনাদের অনুভূতি হওয়া দরকার এটা বৃন্দাবন তাহলে পরীক্ষিত মহারাজের যে কথা দিয়ে আমি শুরু করলাম সেটা একশো পার্সেন্ট সত্য কথা সেটা কি সত্য না হে রাজন জেনে রেখো তুমি কি জেনে রেখো বলছেন শ্রীমদ ভাগবতী মহাপ্রাণ সাক্ষাৎ কৃষ্ণ এবাহি শব্দব্রহ্ম রূপে শব্দব্রহ্ম রূপে শব্দব্রহ্ম রূপে সাক্ষাৎ কৃষ্ণ এবাহি কৃষ্ণ শব্দরূপে উপস্থিত থাকতে পারে না কৃষ্ণ শব্দরূপে উপস্থিত থাকতে পারে কি পারে না নেই তাহলে কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার কেন বলা হলো বলা হলো কেন আচ্ছা ছেড়ে দিন ওই কথা আপনাদের জীবনে আপনারা দেখেছেন কিনা জানি না আজ থেকে একশো বছর ষাট বছর সত্তর আশি বছর আগে তখনকার দিনে এমন এমন ব্রাহ্মণ ছিল এমন এমন তেজিয়ান ব্রাহ্মণ আচরণ করতো তার গায়ত্রী জপাতি করত সেই সব ব্যক্তিগুলো সেই সব ব্রাহ্মণরা যদি হঠাৎ কাউকে অভিশাপ দিয়ে দিত সেটা লেগে যেত কথাটা আমার মিন করুন আমি অত দূর যাবো না চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ভগবান সেই যে চৈতন্য চৈতামৃততে চৈতন্য ভাগবত এইসব আছে একটা ব্রাহ্মণ সেখানে গঙ্গা নদীতে গঙ্গা গঙ্গাতে স্নান করতে গেছেন মহাপ্রভু সাক্ষাৎ কৃষ্ণ স্নান করতে গেছেন মহাপ্রভুকে দেখে সেই ব্রাহ্মণটা রেগে গেছেন গিয়ে বললেন আমি কালকে বারবার তোমার সংকীর্তনে ঢোকবার জন্য চেষ্টা করেছি তুমি দরজা বন্ধ করে রেখেছো আমাকে প্রবেশ করতে দাওনি আমি ঢোকবার জন্য কত চেষ্টা করেছি আজ তোমাকে গঙ্গায় পেয়েছি অভিশাপ দেবো এবার পৈতাটাকে নিয়ে পৈতেটাকে ভাবে ধরে এরম পৈতেটাকে ছিঁড়ে অভিশাপ করলো তোমায় অভিশাপ দিলাম তোমার সংসার সুখ হবে না যাও চৈতন্য মহাপু অভিশাপ শুনে হাসতে আরম্ভ করলেন বলে বাহ সংসার সুখ হবে না এটাই তো আশীর্বাদ অভিশাপ দিলে তো ভালো মহাপ্রভু হাসতে আরম্ভ করলেন ভালো অভিশাপ দিয়েছে আমাকে সংসার সুখ হবে না আমিও তো তাই চাই সংসার সুখ কী করবো আমি এইভাবে দেখা যায় সেই ব্রাহ্মণের কথাটা সত্য হয়ে গেছে আমি ভাগবতে আলোচনা করে দেখাবো এগারো স্কন্ধে দশম স্কন্ধে শেষ হয়ে গিয়ে সেখানে দেখো যদুবংশ তখন ধ্বংস হলো খালি ব্রাহ্মণের মুখের কথায় খালি ব্রাহ্মণের মুখের কথায় বলে যা কুলনাসন কুলনাসন মুসল সৃষ্টি হবে তোর গর্বে হ্যাঁ কি বলল তাকে অভিশাপ দিয়ে দিল তোর পেটেতে কুলনাশক মুসল জন্ম হবে বলবার সঙ্গে সঙ্গে পেটে হাত দিয়ে দে গাড়ি একটা লোহার মুসল পেটের মধ্যে রয়েছে হায় সভ্যনাথ সে তো কেঁপে উঠেছে আমি তো ঠাট্টা করতে গেলাম একটা ঋষিমুনির সঙ্গে ভরদ্রাজ ধৌম্য পরাশর যত ঋষি আছে সমস্ত ঋষিমুনি দ্বারিকাতে সেখানে একটা বাগানের মধ্যে বসেছেন সবাই উদ্যানে আর সেখানে সেখানে এসে সেই সব এই ছেলেপেলেগুলো যদুবংশের এসে ঠাট্টা করছে তাদের সঙ্গে আচ্ছা বলুন তো একটা একটা একটা ছেলেকে শাম্বকে মেয়ে ছেলে সাজিয়েছে সে তার কাপড় দিয়ে পেটটাকে মোটা করেছে এসে ঋষিমুনির কাছে ঠাট্টা করছে ঋষিমুনিবার একটু বলুন তো ভালো করে দেখে এ ছেলে হবে কি মেয়ে হবে তিনি তো দিব্য দর্শন সাধুগুরু বৈষ্ণব কি আর বোকা নাকি সে বুঝতে পারছে আমার সঙ্গে এসে ঠাট্টা করছে এখন রেগে গিয়ে বলে এত বড় সাহস সাধুগুরু বৈষ্ণব ঠাট্টা করে যা কুলনাসল মুসল হবে এর পেটে ঠাট্টা করতে এসছে সঙ্গে সঙ্গে পেটে হাত দিয়ে দেখে আরি রাম রাম রাম রাম পেলে হাত দিয়ে দেখে সত্যি সত্যি একটা মুসল এরকম মোটা মুসল সেই মুসলটাকে প্রসব করলো এরকম বড় মুসল কুলো পুরো যদুকুলকে নাশ করবে কাঁপতে কাঁপতে সবাই সুধর্ম সবাই গেল গিয়ে কাঁপতে কাঁপতে সেখানে গিয়ে বলছে কৃষ্ণের সামনে উগ্রসেন রয়েছে বলরাম রয়েছে সবার সামনে গিয়ে বলছেন হাই মহারাজ একটা আমাদের একটা ভুল হয়ে গেছে আজকে কি ভুল হলো তোমাদের কাঁপতে কাঁপতে এসছো বলে আজকে আমরা সেই সাধুগুরু বৈষ্ণব এসছেন সাধু ওখানে রয়েছে সব ঋষি ঋষিমণিরা ওদের সঙ্গে আমরা ঠাট্টা করতে গেছিলাম এখানে একটা কুলনাশক মুসল সৃষ্টি হয়েছে এত বড় একটা মুসল বলছে পুরো যদুবংশকে নাকি ধ্বংস করে দেবে যে যাদের অবিশ্বাস আছে বলে দূর মশাই তা কি হয় নাকি একটা মুসল একটা লোহা সে পুরো যদুকুলকে ধ্বংস করবে কত কোটি কত কোটি যদুকুল জানেন কৃষ্ণের যে নাতিপুতি ছেলে পেলে ছোট ছোট তাদেরকে পড়াবার জন্য কতগুলো মাস্টারমশাই ছিল তা সংখ্যা শুনলে সবাই কেঁপে উঠলে লাফিয়ে উঠে যাবে কৃষ্ণের যে নাতিপুতি এইসব বংশ যদুবংশী যারা ছিল তাদের পড়াবার জন্য কতগুলো মাস্টারমশাই এনগেজ করা ছিল তাদের সংখ্যা শুনলে এরা সব ভয়েতে কেঁপে উঠবে বলে কি এরা জানে না এই গণ্ডির মধ্যে কুয়ার ব্যাং বলা হয় না কুয়ার ব্যাং কুয়ার ব্যাং কুয়ার বাইরে আর কিছু জানে না কুয়ার ব্যান কুয়ার ভেতরে যা হচ্ছে এটি জানে এর বাইরে জগৎ আছে তোমরা কিছুই জানো না তোমরা একটা ছোটবেলায় গান শুনেছিলাম সে হেমন্ত মুখোপাধ্যায় তোমরা কিছুই জানো না এর বাইরে জগৎ আছে তোমরা কিছুই জানো না ছোটবেলাকার সেই গানটা শুনেছিলাম এখন সেটা কাজে লাগছে সত্যিই তাই এর বাইরে যে জগৎ আছে যে অপ্রাকৃতিক জগৎ এই জড় জগৎটা কিছু না এটা কেউ বুঝতে পারছে না এটা কেউ অনুভব করছে না ওইখানে কুলনাশক মুসল এবার সবাই মিলে একটা পরামর্শ করলো বলে কুলনাশক মুসল এই মুসলটা লোহার এটা পুরো খানদানটাকে বিনাশ করবে বলে হ্যাঁ এই তো অভিশাপ দিয়েছে বলে এক কাজ কর আমরা হচ্ছে বেশি বুদ্ধি বলে আমাদের বুদ্ধি আছে বলে এই মুসলটাকে নিয়ে যা সমুদ্রের তীরে নিয়ে পাথরের ওপর খালি ঘষ ঘষে ঘষে ঘষে ঘষে ঘষে ঘষে যখন একেবারে জল হয়ে যাবে তখন তখন আমাদের আর চিন্তা নেই মুসল তো জল হয়ে গেছে মুসল তো মুসল নেই ওরা জানে না হ্যাঁ যে সেরের ওপর শ্বাসের আছে ওই যে মুসলটাকে নদীতে ঘষে ঘষে যে জল করে দিল সেই যে লোহার গুঁড়িগুলো সব চলে গেল সেগুলো গিয়ে এরকা বৃক্ষ হলে এরকা বৃক্ষ এরকা বৃক্ষ জানেন এরকা বৃক্ষ জানেন না একটা এরকাবিক্ষ পাতা নিয়ে যদি এরা মারা হয় গলাটা কেটে পড়ে যাবে শুধু ওরকম নয় আমি যখন ছোট ছিলাম ছোট্ট ক্লাসে পড়ি হঠাৎ আমাদের যারা জ্যেষ্ঠ তারা একটা খবরের কাগজ থেকে অদ্ভুত কথা বলল আমি কি কথা মানে শুনলাম ওদের সঙ্গে শুনে অবাক বললে কোন একটা জায়গায় কোন জায়গা আমার মনে নেই খবরের কাগজে বেরিয়েছিল বললে একটা মায়ের তিনটে বাচ্চা একই সময় মারা গেল একই সময় কি করে মারা গেল বলে মা ছাদের ওপরেতে একটা শিশু বাচ্চাকে একেবারে সবে ওই অল্প একবারে ছোট্ট একদম সবে হয়েছে সে বাচ্চাটাকে গরম জলেতে ছাদের ওপর রোদে দিয়েছিলেন এই জলেতে এরকম মোট বড় গামলা ওর মধ্যে বাচ্চাটাকে স্নান করাচ্ছেন আর নিচেতে দুটো বাচ্চা একটার বয়স হবে চার পাঁচ হবে একটা হচ্ছে একটা তিন চার হবে একটা একটু বড় হবে দুজনে খেলা করছেন কালী ঠাকুর কালী ঠাকুর আমরাও খেলতাম কত রাম রাম হনুমান হনুমান খেলতাম নিজেরাই মনে আছে বলে সেই বাচ্চা দুটো খেলা করতে করতে বলে এক কাজ কর কালিমা তো হলো কিন্তু কালীর কাছে বলি না দিলে তো হবে না কি করা যায় বলতো বলে এক কাজ কর তো তুই এক কাজ কর তুই পাঁটা হ আমি বলি দিই হ্যাঁ বলে কী দিয়ে বলি দিবি বলে কিছু না আমরা মিথ্যে মিথ্যে মিথ্যে মিথ্যে বলি দেবো মিথ্যে মিথ্যে বলি দেবো ওই খড় আছে খড় আছে খড়টা নিয়ে আয় খড় পড়ে রয়েছে একটা খড় নিয়ে এসছে নিয়ে এসে ওই বাচ্চাটাকে কাঠগড়ায় দিয়েছে ওই খড়টা দিয়ে এরম এরম করেছে এরম করতে করতে পুরো গলাটা কেটে পড়ে মানে আশ্চর্য খবরের কাগজে বেরিয়েছে আজ থেকে অনেক বছর আগের কথা বলছি আমি কত বছর আগে মনে নেই চল্লিশ বছর আগে বলে খড়টার ভেতরে এমন একটা শক্তি ছিল ওটা কড়া খড় ছিল বাচ্চারা কচি সে পুরো কেটে পড়ে ওইটা দেখেই যখন রক্ত পড়ছে বড় ছেলেটা ঘাবড়ে গেছে বড় ছেলেটা ভয়ে আতঙ্কে বলে ভাইটা মরে গেল সঙ্গে সঙ্গে লাপালে তো দৌড়ে গিয়ে মায়ের কাছে গেছে মা তখন কালীমূর্তি ধারণ করে বাচ্চাটার থেকে এগিয়ে আসছে তুই ভাইটাকে মেরে ফেললি কিন্তু মাটা কিন্তু মারবে না কিন্তু অবাক হয়ে গেছে মানে স্তম্ভ এমন হয়ে গেছে বাক্য বলতে পারছে না যখন এরমভাবে বাচ্চাটা এগিয়ে আসছে বাচ্চারা মনে করো মা এবার আমাকে এমন মারবে মার মারবে যে আমি শেষ বাচ্চাটা ছাদের পেছোতে পেছোতে ছাদ থেকে পড়ে মরে গেল আর এদিকে যে বাচ্চাটাকে ফেলে রেখেছে জলের মধ্যে সেটা খেয়াল নেই বাচ্চাটা জল খেতে খেতে শিশু বাচ্চাটা মারা গেল অ্যাট এ টাইম তিনটে বাচ্চা মারা গেল এটা গেল ভবিতব্য খবরের কাগজে বেরোনো একটা নিউজ থেকে আমি বললাম আমি অবাক হয়ে গেলাম এও কি সম্ভব বলা হ্যাঁ তাহলে এই সব ঘটনাগুলো আপনারা বিচার করে দেখবেন তাহলে বুঝতে পারবেন ভবিতব্য কাকে বলে কি অবস্থায় আপনারা রয়েছেন আপনাদেরকে এই অবস্থা থেকে কোন অবস্থায় উঠবার দরকার আছে এগুলো যদি বিচার শক্তি আপনাদের থাকে তাহলে এই মানুষ মনুষ্য জীবন সার্থক হবে তাহলে পূর্বজগতের অভিশাপগুলো দেখালাম এরকাবিক এরকাবিক্ষ ওই এরকাবিক্ষ দিয়ে আমরা দেখলাম সেখানে ওই যে প্রবাসখণ্ড প্রবাসখণ্ডে আছে প্রবাস তীর্থে একে অপরকে এরকা এরকার পাতা দিয়ে মারতে মারতে সব সেন্স পুরো যদুবংশ চারজন পাঁচজন মাত্র চারজন পাঁচজন মাত্র বেঁচেছিল চারজন পাঁচজন মাত্র বেঁচেছিল চারজন পাঁচজন মাত্র বেশি ছিল লেখা আছে এটা অর্জুন যখন ফেরত এলেন আমরা ভাগবতে দেখব যুধিষ্ঠির মহারাজ কাঁদছেন অর্জুন যখন ফেরত এলেন যুধিষ্ঠির মহারাজের কাছে এই বর্ণনাটা পরে করেছিলেন মাত্র দুই চারজন রয়েছেন তারা একজন তার মধ্যে বজ্রনাভ আমি যে কালকে বর্ণনা করেছি ভাগবতের ও মাতুলালয় ছিল মামার বাড়িতে ও মরে নাই আর কয়েকজন বেঁচেছিল এছাড়া বাকি সব যদুবংশ শেষ তাহলে দেখুন ঋষির অভিশাপেতে এটা সত্য হলো এমনও আমরা নিজের জীবনে দেখেছি যে একটা গরিব ব্যক্তি খুব আচরণশীল সেই গরিব ব্যক্তি থেকে তার পাশে যারা রয়েছেন তারা তারা তার ভাই আদি অকারণে তাকে ঠকাল অকারণ তার জমি জমা সমস্ত কেড়ে নিল অকারণ সে সরল ব্যক্তি বলে তার মনে যে আঘাতটা লাগলো তার জন্য তাদের সর্বনাশ হয়ে গেল এক গরিব ব্যক্তি সে তার জমি জায়গা চুরি করলো করে আবার তাকে জুতো দিয়ে মারছে উল্টো সেই চুরি করলো সব কিছু করলো সব কেড়ে নিল আবার জুতো খুলে সেই সবার সামনে তাকে পেটাচ্ছে সেই কালি এরকম আঙুল তুলে বললো তো শ্বেতকুষ্ট হবে যদি আমি সত্যিকার সত্যপথে থেকে থাকি কতদিনের মধ্যে তার সারা শরীরে শ্বেতকুষ্ট হয়ে চোখের সামনে এগুলো দেখা কাজে জড়জগৎ যদি এরকম এক্সিলেন্সি এরকম অবাক কাণ্ড হয় তাহলে অপ্রাকৃতিক জগতের ব্যাপার আপনারা কেন মানবেন না গুরুপদ পদ্ম শিলে ভক্তি প্রমোদ পুরী গোস্বাই মহারাজ অনেক আর্টিকেলে তার লেখাই কাজ ছিল রেখা এবং হরিকথা সেই বাণী সেবাই তিনি আমাকে দিয়ে গেছেন যদিও আমি অধম তিনি একটা আর্টিকেল লিখেছিলেন তার নাম হলো মন্ত্রশক্তি আর্টিকেলটার নাম হলো মন্ত্রশক্তি ভক্তি প্রমোদ বাণী বৈভব বলে যে গ্রন্থটা আমি দিল্লি থেকে বের করেছিলাম তাতে দেয়া আছে এটা তিনি সেখানে লিখেছিলেন তার নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তিনি যে গ্রামে থাকতেন সেই গ্রামেতে একটি বাচ্চাকে সাপে কামড়েছিল সাপে কামড়ে স্যাপ চলে গেছে এখন গ্রামের লোক কাঁদতে আরম্ভ করেছে সমস্ত মা পাগলের মতো কাঁদছে দূরে ফকির মিয়া বলে কোনো একজন ব্যক্তি তাকে হাতে ধরে আনা হচ্ছে শিগগিরই ফকির মিয়া তাড়াতাড়ি এসো ওকে বাংলা বর্তমানে এটা বাংলাদেশের অন্তর্গত এটাকে যশোর জেলা কিন্তু বর্তমানে এটা বাংলাদেশে পড়ে গেছে ওটা ইন্ডিয়ায় ছিল এরা ভারতেই ছিল সেই যশোর জেলার অন্তর্গত এই ঘটনা ফকির মিয়াকে পাশের গ্রাম থেকে নিয়ে আসা হলো ফকির মিয়া সেই রোগীকে দেখে বললেন কতক্ষণ আগে কামড়েছে বলে এতক্ষণ আগে ওরা চিন্তা আমি চেষ্টা করছি দাঁড়াও তিনটে করি নিয়ে এসো তিনটে করি তিনটে করি নিয়ে আসা হলো করি আপনারা যান সি সেল তিনটে করিকে সে বসে বসে কি করলো মন্ত্র বলল গুরুপাদ নিজে বলেছেন ছোটবেলা বলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তিনটে তিনটে করিকে মন্ত্র বলে ছেড়ে দিল তিনটে করি আর উঠতে উঠতে চলে গেল বললো আশ্চর্য ব্যাপার আমরা কোনোদিন দেখিনি আশ্চর্য করি তিনটে উড়ে চলে গেল গিয়ে যেইখানে ওই সাপটা কামড়েছে সেই সাপটাকে এখানে দুটো করি আর এখানে একটা করি তিনটে তিন দিকে কামড়ে সেই সাপটাকে নিয়ে এলো গুরুপাদ চোখের সামনে দেখা তিনি একশো বছর বয়সে দেহ রেখেছেন একশো দু তিন বছরে উনিশশো সালে তার আবির্ভাব হয়েছিল আর উনিশশো হ্যাঁ আটানব্বই সালে তার আবির্ভাব হয়েছিল আর কত সালে দু সালের পরে তার দেহ রেখেছিলেন তাহলে এত শতক ধরে তিনি জগৎটাকে রেখেছিলেন বৃদ্ধ অবস্থায় প্রকট ছিলেন কৃপা করেছেন আমাকে সে মহাপুরুষকে দেখলে আমরা অবাক হয়ে যাই ছবিতে হয়তো দেখবেন এখানে ওরা টাঙিয়েছে সেখানে বলল গুরুপাত্র বলছেন তিনটে করি সাপের সেই সাপটা তিনদিকে কামড়ে এরকম একটা মাথায় একটা দুদিকে সাপটাকে নিয়ে এলো ঠিক সাপটা যেইখানে ওই বালকটাকে কামড়েছিল সেই ক্ষত সেই জায়গায় মুখ দিয়ে নিজে নিজে সেই বীজগুলোকে তুলল শরীর থেকে সেই বীজগুলোকে নিজে নিজে তুলল তুলে ফেলে দিয়ে সাপটা কিছুক্ষণ ক্লান্ত হয়ে গেল সাপটাকে মারা হলো না যেহেতু কাজের কাজ করেছে কিন্তু বাচ্চাটা বেঁচে গেল তাহলে জড়জগতের এরকম ধরনের আশ্চর্য আশ্চর্য ঘটনা এটা কোনো গল্প কথা আমি বলছি না তাহলে ভাগবতী মহাপুরাণের মধ্যে যেসব বিষয়গুলো লেখা আছে যেমন গণপতি দেবতার কথা বললাম তা বাইরের জগতে যারা তার্কিক ব্যক্তি বল দূরে সব রেখে দাও সব গেঁজাখুড়ি একজন এত বড় মোটা ঘরে তারা ছোট ছোট ইঁদুরের মতো বসে রয়েছে সেই যে গাধা সেই যে গাধা সে জানতে পারল সেই যদি তর্ক না করে সাধুগুরু বৈষ্ণবের কাছে আসতো তাহলে তার দর্শনটা বলে দিত সেই জড় দর্শনের দূর রেখে দাও সব গল্প কথা এত বড় একটা মরা অনেক মানে যারা ছোট্ট ইঁদুরের উপর পড়ে রয়েছে এদেরও গল্প কথা রেখে দাও তা সবাই তর্কপন্থায় অবলম্বন করে কাল না পরশু দিনে বলেছিলাম মানুষ যতদিন তর্কপন্থা অবলম্বন করে ততদিন তারা গুরু বৈষ্ণবের দর্শন করতে পারে না ভগবত রাজ্যে যেতে পারে না আমি অনেক উচ্চ সমাজে বড় বড় উচ্চ সমাজে চিৎকার করে বলেছি যে logical interpretation can not stand in the way of their absolute truth অপ্রাকৃত জগতের রাজ্যে যেতে গেলে তর্ক বা লজিক্যাল ইন্টারপ্রিটেশন কখনো কাজে লাগে না এই কথাটা বুঝবেন অনুভব করবেন যদি তাহলে এই ভগবত কথা শুনতে বসার দরকার আছে নচেত কোনো লাভ নেই আমি আজকে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের শুরুতে প্রথমে প্রথম শ্লোকের শুরু করব এর ব্যাখ্যায় অনেক সময় লাগে তথাপি আপনাদের কাছে খুব সরলভাবে চেষ্টা করব অল্প অল্পকে কালকেই বাস্তবিক শুরু হবে কালকে সকালেও যদি আপনারা আসতে পারেন তাহলে আলোচনাগুলো শুনতে পারবেন আর যদি সকালে না আসে কেবল বিকেলে আসেন তাহলে সকালের আলোচনাগুলো যেহেতু শুনতে পারলেন না আপনাদের জ্ঞানটা অর্ধ জ্ঞান রয়ে যাবে অর্থাৎ সম্যক সিমিট্রি থাকবে না পরিপূর্ণরূপে উপলব্ধি করতে পারবেন না সেই জন্য বলছেন প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক यन्मादस्सो यतो अन्मयादितरश्चार्थे सविग्सराट् तेने ब्रह्महृदाययादिकवये मुह्यन्ति यत्सूरयो तेजो वारिमिदाम यथा विनिमयो यत्रोतिसर्गहमृषा धान्यासेनो कुहकम सत्यम परम धीमही यन्मादस्व यतो अन्मयादितराश्चार्थ सविग्रसराट तेने ब्रह्म हृदाज आदि कवये मुह्यंति यत्सूरयो तेयो वारिमिदाम यथा विनिमयो यत्रुतिसर्गहम मिसा धान्यासेनो निरस्तकुहकम सत्यम परम धीमहि यन्मादस्यो यत्वन्मयादितरास्वार्थेषु सविघ्रसराट तेने ब्रह्म ब्रह्मविदाज आदिकवये मुह्यन्ति यत्सूरयो ते यो वारिमिदां यथा विनिमयो यत्प्रतिसर्गहं निशा धन्यास्तेन निरस्तकुहकं सत्यं परं धीमहि सत्यं परं धीमहि সত্যম পরম ধীমহি শিল সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাত জানাচ্ছেন ব্যাসদেবজি ব্যাসমুনি সমস্ত জড়জগতের সমস্ত মানুষকে আহ্বান করছে সমস্ত জীব জগৎকে আহ্বান করছে তোমরা মূর্খের মতো কেন মরছো অকারণে তোমরা চলে এসো ব্যাসমুনি ব্যাসদেব গোস্বামী হাত এরাম করে বলছেন তোমরা সব চলে এসো নিত্যানন্দ বাবু দেখেন হাতেরাম করে রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু সবাই ডাকছেন বদ্ধজিৎকে আমার কাছে চলে এসো কোথায় মরছো গলায় দড়ি দিয়ে জড় সংসারে এরকম গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে মরছো কেন এগুলো কি আছে ওর মধ্যে হ্যাঁ ভালোবাসা কি আছে ওগুলো ভালোবাসা আমরা উদাহরণ দিয়ে কিরাম বলেছিলাম সেগুলো আরও আলোচনা করব। আমাদের জড়জগতের এক্সপিরিয়েন্সে জড়জগতের অভিজ্ঞানতা আমরা দেখতে পাই লায়লা মজনুর ভালোকে ভালোবাসাটাকে আমরা এক্সিলেন্ট বলি আর মহাভারতের ভাষায় নল ও দৈমন্তী নল এবং দৈমন্তী নল এবং দৈমন্তীর ভালোবাসাটাকে আমরা এক্সিলেন্ট বলি আর জড়জগতের আমাদের এখানকার হিসাবে আমরা বলি লাইলা মজিনুর যে ভালোবাসা এর ওপরে আর হয় না আর বিদেশে যারা আছেন যারা শেক্সপিয়ারের শেক্সপিয়ারের লেখা পড়েছেন তারা এবার বলবেন যে জিম এবং ডেলা জিম এবং ডেলা এর ওপরে আর ভালোবাসা হয় না জিম এবং ডেলা এ অপরকে একে অপরকে এমন ভালোবাসত সেই সব কথা শুনলে আপনাদের চোখে জল আসবে কিন্তু যদিও ওইসব চোখের জলের কোনো মূল্য নাই আপনারা চোখের জল ফেলবেন লাইলা মজুরুর কথা শুনলে কিন্তু ওইসব চোখের জলের এক এক বিন্দু বিসর্গ কোনো মূল্য থাকবে না পেনিলেস আর অপ্রাকৃত জগতের বস্তুর সঙ্গে যদি আপনাদের ভালোবাসা না হয় তাহলে এই জড়জগতের ভালোবাসা আপনাদেরকে আস্তে আস্তে গলা টিপে নরকে নিয়ে যাবে আমি সেগুলো ম্যাথমেটিক্সের মতো অঙ্কের মতো প্রমাণ করে দেবো অঙ্ক যেমন প্রমাণ করে এখান থেকে এটা হলো এটা স্যাটিসফাই হলো ওই জায়গা দিয়ে সব অঙ্কের মতো প্রমাণ করে দেবো আপনাদের ভালোবাসা আপনাদেরকে গলায় ধরিয়ে দেবে যতক্ষণ না পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে পরব্রহ্ম পরাত পরাখিলেশ্বর পরম সত্য বস্তু the single truth the single truth the unique truth একমাত্র অপ্রাকৃত সত্য একটাই আছে কৃষ্ণ কৃষ্ণের সঙ্গে যে পরিকর বৈশিষ্ট্য যা কিছু আছে টোটাল প্যারাফার্নালিয়া সেটাকে বলা হয় কৃষ্ণের সঙ্গে এক কৃষ্ণ মানে কৃষ্ণের ধাম নাম পরিকর বৈশিষ্ট্য সব নিয়ে কৃষ্ণ তত্ত্ব যদি কৃষ্ণের সঙ্গে কৃষ্ণের ভক্তের সঙ্গে যদি আপনাদের ভালোবাসা না হয় তাহলে আমি বলছি আপনাদের ভালোবাসা আস্তে আস্তে গলা টিপে ধীরে ধীরে নরকে নিয়ে যাবে কোনো কিছু লাভ হবে না জিম ডেলার ভালোবাসা লাইলা মজুর ভালোবাসা নল এবং দয়মতির ভালোবাসা এটা এক্সিলেন্ট ভালোবাসা আপনাদের মতো আনফেরালাল আনবিচার কিন্তু শাস্ত্রীয় বিচারে ওই ভালোবাসার মধ্যেও ব্যবিচার লুকিয়ে রয়েছে বোঝা গেল আমি কি বললাম আমার কথার মানে বুঝবে না কেউ সেই বুঝবে যদি এখানে বড় বড় মহাজনরা থাকতেন তারাই কথার মানে বুঝতেন ওদের এই ভালোবাসা এত প্রশংসা পেয়েছে ইতিহাসে হিস্ট্রিতে ইতিহাসের এত প্রশংসা পেয়েছে তথাপি ওই ভালোবাসার মধ্যে বিন্দুমাত্র ব্যবিচারের সম্ভাবনা আছে ব্যবিচার বললেন কেন ব্যবিচার এই কারণে বললাম যখনই ভালোবাসার সেন্টার পয়েন্টটা কৃষ্ণ হচ্ছে না তখনই সেখানে ব্যবিচার automatically it's an automatic factor যখনই ভালোবাসার কেন্দ্রবিন্দু কৃষ্ণ হলো না তখনই সেখানে অটোমেটিক্যালি ব্যবিচার চলে আসবেই আসবে এ কোনো রেহাই নেই আমি একটু আগে জিওমেট্রি দিয়ে ম্যাথমেটিক্স দিয়ে বুঝিয়েছিলাম সেন্টার পয়েন্ট একটা রেখে যত সার্কেল কাটবেন একটা সেন্টার পয়েন্টে কম্পাস দিয়ে যত সার্কেল কাটবেন সব সার্কেলগুলো খুব সুন্দরভাবে বিন্যস্ত হবে একে অপরকে ইন্টারসেক্ট করবে না কিন্তু ওই সেন্টার থেকে যত সার্কেল কেটেছেন আগে বর্তমানে এক কাজ করুন ওই সেন্টার পয়েন্ট দিয়ে একটু সরিয়ে নিন এক চুল সরে নিয়ে আর একটা কম্পাস দিয়ে আর একটা সেন্টার পয়েন্ট করে আর এক আরও সার্কেল কাটুন দেখবেন পূর্বে সার্কেলগুলোর সঙ্গে এর ইন্টারসেক্ট কেটে যাচ্ছে সেরকম কৃষ্ণকে যদি আপনারা ইউনিভার্সাল একটা সেন্টার পয়েন্ট না রেখে প্রত্যেকে আলাদা আলাদা জীবনের একটা আলাদা আলাদা কেন্দ্রবিন্দু রাখেন কোনো দিন যতই বিশ্ব শান্তি পরিষদ বিশ্ব ওয়ার্ল্ড পিস অর্গানাইজেশন প্রতিষ্ঠা হোক বিশ্বে ওয়ার্ল্ড পিস অর্গানাইজেশন প্রতিষ্ঠা হয়েছে কিন্তু তাদের সামনে আমি চিৎকার করে আমি বলি তোমরা কোনোদিনই বিশ্বে শান্তি আনতে পারবে না তোমরা বোকা তোমরা বিশ্ব শান্তি সংস্থা করেছ কিন্তু বিশ্বতে শান্তি আনতে পারোনি আর কোনোদিন পারবে না কিন্তু কেন তোমরা যে পদ্ধতিতে এগোচ্ছে টোটালি ফলস তোমরা যে পদ্ধতিতে বিশ্বতে শান্তি আনতে যাইছো তোমরা পারবে না তোমাদের বিশ্বতন্ত্রী সংস্থা যিনি চেয়ারম্যান তার বাড়িতে গিয়ে দেখো তিনি তার ফ্যামিলি থেকে শান্তি আনতে পেরেছেন বিশ্ব শান্তি আর ওয়ার্ল্ড পিস অর্গানাইজেশনে যিনি চেয়ারম্যান হয়েছেন আমি একটা কোশ্চেন করছি তিনি তো ওয়ার্ল্ডের শান্তির জন্য ব্যস্ত হয়ে পড়লেন আমার তার কাছে একটা প্রশ্ন আপনার বাড়িতে যে ছোট্ট ফ্যামিলি তাতে আপনি শান্তি আনতে পেরেছেন কি first question that is that is the first question before you যিনি নিজের ফ্যামিলির মধ্যে ছোট্ট একটা সংসারে শান্তি আনতে পারলেন না how is that possible he can bring peace power holes universe for the whole ইউনিভার্সের জন্য তিনি শান্তি আনবেন সমস্ত মূর্খের কথা চৈতন্য মহাপ্রভুর যদি বিচার চৈতন্য মহাপ্রভুর শিক্ষা যতক্ষণ গ্রহণ করবেন না সারা বিশ্বেতে কোনোদিন শান্তি আসবে না কোনোদিন কোটি জন্মে আসবে না আর চৈতন্য মহাপ্রভু দর্শন আলোচনা করুন তাহলে আমার কাছে এসে আপনি বলতে বিশ্বাস বাধ্য হবেন যে হ্যাঁ চৈতন্য মহাপ্রুর কথা যদি মানে কেউ তাহলে বিশ্বেতে এক্ষুনি শান্তি আসবে যদি পৃথিবীর সমস্ত লোক চৈতন্য মহাপুর কথা এক্ষুনি মানে বিশ্বে শান্তি চলে আসবে আপনাদের এই ছোট্ট ফ্যামিলিতে আপনাদের কথা মানে না কেন মানে না কেন প্রত্যেকের সেন্টার পয়েন্ট আলাদা মেয়েটা থাকে একটা আলাদা দ্বীপে ছেলেটা থাকে একটা আলাদা আয়াসল্যান্ড আয়াসল্যান্ড আলাদা দ্বীপে মাটা থেকে একটা আলাদা দ্বীপে বাবাটা তো সব একটা সোশ্যাল কন্ট্যাক্ট করেছে তুমি আমার স্বামী আমি তোমার স্ত্রী এটা আমাদের বাচ্চা ইটস অ্যান্ড সোশ্যাল কন্ট্রাক্ট এটা তো সোশ্যাল একটা চুক্তি কিন্তু বাস্তবিক পক্ষে কেউ কাউর অন্তর থেকে ভালোবাসে না হয় না আর তাদের নৈতিক চরিত্র এমন নয় যে যে কথাটা বলবে অপরে মারবে এই কথাটা বলতে গিয়েই এক কিছুদিন মধ্যে রথযাত্রায় একটা গ্রন্থ বেরোবে সেটার নাম হলো the highlights highlights of the original book চেতনাকা জাগরণ চেতনার জাগরণের হাইলাইটস বলে একটা বুক তাতে হিন্দি এবং ইংরেজি মেশানো শেষের আর্টিকেলগুলো পড়লে বুঝতে পারবেন সেখানে কিরমভাবে বলা আছে বলে যদি আপনি নিজেকে স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক বলে মনে করেন আমি এখানে বসে বসে প্রমাণ করে দেবো আপনার ধারণা হলো ভুল আপনি স্বাধীন নয় আপনি কি করে স্বাধীন হলেন আপনার সমস্ত সময় আপনাকে অনেক কিছু অনুশাসনে থাকতে হচ্ছে আপনার কথা সংসারের লোকই মানছে না ভেতরের লোক আপনি স্বাধীন কি করে হলেন স্বাধীন নয় আমি প্রমাণ করে দেব কিন্তু স্বাধীন কখন হবেন একটা উদাহরণ দিই ছোট উদাহরণ সেটা বুঝতে পারবে আপনাদের মধ্যে কেউ একজন অত্যন্ত গরিব ফ্যামিলি থেকে একটা সুন্দরী মেয়েকে তুলে এনেছে বোঝা গেল কোনো মানে ভালোবাসা হয়ে গেছে অত্যন্ত গরিব ফ্যামিলি তারা দুবেলা খেতে পায় না কোনো মতো বাসন কোষণও নেই কোনো মতো জীবনযাপন করে এরকম ঘটনা প্র্যাকটিক্যালি হয়েছে শিশির কুমার বলে নাম শুনেছেন তার ফ্যামিলিতে এক বংশধর একজন করেছিলেন গ্রামে যেতে যেতে হঠাৎ একটা জায়গায় দেখছি জল তুলছে একটা জলাশয় ওই মেয়েটাকে দেখে হঠাৎ অন্য অন্বেষণ করলেন যে এর পিতাকে বলে ওই চাষি হচ্ছে এর পিতা তিনি তাকে গিয়ে বললেন আপনার কন্যাটাকে যদি আমি নিয়ে যাই যে আমার এর সঙ্গে বিবাহ দিই বলে আমার তো পড়াশোনা নেই বলো সেগুলো আমরা করেই নেব শুধু মেয়েটাকে তুলে নিয়ে চলে গেল সেখানে পড়াশোনা শেখালো সব করার আশ্চর্য কথা আমি যে উদাহরণটা আপনাদের সামনে দিচ্ছি সেটা এত এক্সিলেন্ট আপনার মাথাটা ঘুরে যান আমার কি উদাহরণটা দিতে চাইছি সেটা বোঝবার চেষ্টা করুন বলে ওই রকম একটা ধনী ফ্যামিলি ধনী ফ্যামিলি কোটি কোটি টাকার মালিক সো ওই রকম গরিব মেয়েটাকে তুলে নিয়ে চলে গেল তুলে নিয়ে চলে গেলে তাদের মধ্যে বিবাহ হলো বিবাহ হওয়ার পরে তার দাম্পত্য জীবন হলো তাদের মধ্যে প্রেম হলো জড়জগতের প্রেম অপ্রাকৃত প্রেম নয় ভালোবাসা হলো প্রচুর ভালোবাসা একে অপরকে ছাড়া থাকতে পারে এবার আপনার কাছে আমার প্রশ্ন এখন এই যে স্বামীটা ওই যে গরিব ঘরের মেয়েটাকে যে নিয়ে এসছে তার সঙ্গে যে ভালোবাসা হয়েছে এত প্রেমে একেবারে কাঁটালের আটা কাঁটালের আটা হয়ে গেল পীড়িতের কাঁটালের আটা এখন যদি স্বামীটাকে বলা হয় ওটা তো গরিব ঘরের মেয়ে ওটা তো আলাদা তখন কি সে মানবে এখন এই স্বামীটা কোনো মতেই বলবে না তুমি গরিব ঘরে সেই মেয়েটা ভালোবাসার দ্বারা স্বামীর দেহ মন সমস্ত সত্তা জুড়ে সমস্ত যার প্রপার্টি আছে সমস্তর মালিক অংশীদারি হয়ে গেল স্বামীও মালিক স্ত্রীও মালিক স্ত্রীকে ফেলতে পারবে না তাহলে যত প্রপার্টি ছিল সেই প্রপার্টির মালিক এবং স্ত্রীও আর তাহলে এই বাচ্চা এই কন্যাটাকে তুমি এখন গরিব বলতে পারো না কেন সে ধনী হয়ে গেছে এখন ধনী স্বামীর সঙ্গে কি করে হলো বলে ওই ধনী স্বামী ধনী স্বামীর সঙ্গে বিবাহ হয়েছে তার সঙ্গে প্রীতি হয়েছে ভালোবাসা তাহলে আর যদি প্রীতি ভালোবাসা থাকে তাহলে সমস্ত প্রপার্টির মালিক হয়ে গেল ওই স্ত্রী তাই কি না সেরকম কৃষ্ণ হচ্ছে অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক এই হোল ইউনিভার্সের মালিক কৃষ্ণের সঙ্গে যদি আপনার ভালোবাসা হয়ে যায় তাহলে তখন আপনি বাস্তবিক স্বাধীন হবেন লিবার্টি লাভ করবেন বাস্তবিক শান্তি তখন আপনার তখন আসবে আপনাকে আর কেউ কোনো জগতের কেউ বিরক্ত করতে পারবে না কেন তখন আপনি অরিজিনালি শান্তি কেন অনন্ত ব্রহ্মাণ্ডের প্রপার্টির মালিক যিনি কৃষ্ণ তার তার লাইসেন্স আপনি পেয়ে গেছেন এবার আপনাকে কে আটকায় সেই জন্য সাধুগুরু বৈষ্ণব জগতের কাউকে ভয় পায় না যে তাদের বিরুদ্ধে যাবে সে ধ্বংসপ্রাপ্ত হবে তার কিচ্ছু হবে না কাজকলা সেই জন্য আজকে জন্মাদশের শ্লোকের ব্যাখ্যাটা আমি বিশেষভাবে কালকের জন্য তুলে রাখবো বিশেষ ব্যাখ্যা আজকে অল্পের উপর করব কেন এটাই হলো ভাগবতের প্রাণ এই জন্মাদর্শ প্রথম শ্লোকের মধ্যেই ভাগবতের আঠেরো হাজার শ্লোক লুকিয়ে রয়েছে এর যদি বাস্তবিক ব্যাখ্যা না হয় তাহলে কিন্তু আপনারা আনন্দ পাবেন না অনুভব করতে পারবেন না সেখানে আমি এই শ্লোকের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আমি কালকে করব অনুভবের সঙ্গে আপনারা শুনবেন এখানে এই যে ব্যাসদেবজি গোস্বামী অর্থাৎ আমাদের প্রভুপাত বলছেন ব্যাসমুনি প্রথম শ্লোকেই ভাগবতের সবাই সমগ্র জগৎকে আহ্বান করছেন তোমরা কেন গলায় দড়ি দিচ্ছ তোমরা আসো তোমরা আমার কাছে আসো চলো আসো আমরা একই সঙ্গে ওই পরম সত্যবস্তুটা ধ্যান করি এই পরম সত্যবস্তুটা যেটা কোনোদিন চেঞ্জেবল নয় সেই পরম সত্যবস্তুটা ধ্যান করি আসো তোমরা এসো কি করছো তোমরা তোমরা কি করছো সময় নষ্ট করছো এসো আমার কাছে আমরা সবাই মিলে ওই পরম সত্যবস্তুরা ধ্যান করি আমিও সেই ব্যাসদেবজির আনুগত্যে আপনাদের সমাজ সবার চরণে এই প্রার্থনা রাখছি আপনারা সবাই মিলে আসুন আমি আপনাদের থেকে কোনো স্বার্থ উদ্ধার করে নেব না কথা দিচ্ছি আপনারা এই অপ্রাকৃত সত্যবস্তুর ধ্যান করুন ধ্যানটা কি প্রসিডিওরে করবেন এই এই যে এখানে দেখছেন এই যে জন্মাদর্শ শ্লোক বলা হলো এর মধ্যে গায়ত্রী লুকিয়ে রয়েছে সত্যম পরম ধীমহী ধীমহি এটা হচ্ছে বহু বচন যারা সংস্কৃত পড়েছেন তারা জানেন যদি এক বচন থাকতো হ্যাঁ ধ্যায়েমো এখানে বলছেন বহু বচন ধীমহি মানে তাহলে বিশ্বের সবাইকে ডাকছেন সবাইকে এসো আর সত্যম পরম ধীমহি এই ধ্যান করি এটা যারা ব্রাহ্মণ ব্রাহ্মণত্ব লাভ করেছেন কিনা জানি না হয়তো পৈতে নিয়েছেন যাই হোক তাও সত্য সেই পৈতে নেওয়ার সময় আপনাকে যে গায়িত্ব দেওয়া হয়েছিল সেই গায়ত্রী মন্ত্রটা কি জপ করে কিনা যদি গায়ত্রী মন্ত্রটা বাস্তব জায়গা থেকে লাভ করে থাকে খালি গায়ত্রীর কথা বলছি আমি মহামন্ত্র আদি লাভ করেনি এখনো খালি ব্রাহ্মণ বংশ বলে লোকে দাবি করে কিন্তু ব্রাহ্মণ বংশ এভাবে হয় না বলছে সাত আট পিড়ি যাবৎ যদি ব্রাহ্মণত্ব বজায় থাকে মনুসংগীতায় মনুসংগীতায় বলা হয়েছে সাত আট পুরুষ যাবৎ সাত আট পিড়ি পিড়ি বোঝেন হিন্দিতে বলে সাত আট পুরুষ যাবৎ যদি কেউ ব্রাহ্মণত্ব বজায় রাখে তাহলে তার পরবর্তী সন্ধান ব্রাহ্মণ হলেও হতে পারে আবার নাও হতে পারে কিন্তু তাও মেনে নেওয়া যায় ব্রাহ্মণ হতে পারে কিন্তু যারা ব্রাহ্মণত্বের কিছুই মানছে না নামে মুখার্জি নামে চট্টোপাধ্যায় ইত্যাদি নাম নিয়ে ব্যবিচার অত্যাচার করছেন মদ্য মাংস সব ব্যবিচার সব করছেন বা আমরা ব্রাহ্মণ আর গায়ত্রীটাও করে না কোনো আচার হোস্ট নেই এমনকি লঘু সংখ্যা করে হাতে পায়ে জলও দেয় তাদের ব্রাহ্মণত্ব কি করে সিদ্ধ হবে প্রমাণ করো তুমি ব্রাহ্মণ পারবেই না তোমার তো সুতোটাই ওই জন্য ভাগবতে বলা হয়েছে বিপ্রত্যে সূত্র মেয়েবাহি ভাগবতে রসিকতা করে পরিষ্কার জানিয়ে দিয়েছে কলৌ নিনাম জন্মাদয় কলৌ কলিতে নিনাম মানুষের জন্য কি হবে জন্ম আদি যা কিছু আছে এই সমস্ত কিছু বড় বংশে হলে বিশাল নাম এইসব আলোচনা আমি করবো ভাগবতের আলোচনার মাঝখানে ভাগবতেরই আলোচনা এগর আর যদি দেখা যায় সেখানে বিপ্রত্যে আর ব্রাহ্মণত্ব কার হবে বলে পৈতেটাকে দেখি এই তো দেখুন আমি ব্রাহ্মণ বিপ্রত্যে সূত্র মেয়ে বাহি ব্রাহ্মণত্ব প্রমাণ করার জন্য খালি সূত্রটাকে দেখে এই দেখো না আমারও ব্রাহ্মণ এই সুতো আছে আমরা বৃন্দাবনেতে আমাদের ব্রজবাসীদের সঙ্গে আমার দীর্ঘদিন সেখানেই আমার বাস এখনোই মানুষে সেখানেই থাকি সেখানে ব্রজবাসীদের সঙ্গে ঠাট্টা করে বলি এ তু ক্যা ব্রাহ্মণ হ্যাঁ কি বারো মন হ্যাঁ তুই কি বারো মন নাকি ব্রাহ্মণ বলে মহারাজ আমি ব্রাহ্মণ হ্যাঁ <laughs> তুই দেখা ব্রাহ্মণ প্রমাণ করতে পারবি না নিয়মাচার মানলে ব্রাহ্মণ যতক্ষণ পর্যন্ত সেই গায়ত্রী মন্ত্রের বাস্তবিক অর্থ না জানবে যতক্ষণ পর্যন্ত সেগুলোকে অনুশীলন না করবে কেবল গায়ত্রী মা কেবল গায়ত্রী মন্ত্রের এই যে উপদেশ এই মন্ত্র এর যা পাওয়ার আছে কেউ কেউ যদি গায়ত্রী মন্ত্রকে সঠিকভাবে জপ করে অরুণোদয় পূর্বে মায়েরা পারবে না মায়েদের জন্য এই মন্ত্র নয় তারা আবার যদি পরের জন্মে পুরুষ ধর্ম পুরুষ দেহ লাভ করে তারা পারবেন ব্রহ্মগায়ত্রী ওদের জন্য নয় এগুলো কারণ আছে কেন এর কোনো ডিসপ্যারিটি এই যে বলা হয় যে এটা কোনো স্বার্থপরতা নয় কারণ আছে এগুলো পরে আপনাদের সব জানতে পারবেন যখন আপনারা হরিকথা শুনবেন দেহ ধর্ম তাদের এমনই বিবশ করে দেবে করতে দেবে না বাধা আসবে সেই জন্য দেয়া হয় না সেই জন্য ব্রহ্মগায়ত্রী যদি একই আসনে পূর্বমুখে বসে অরুণোদয়ের পূর্বে বছরের পর বছর করতে থাকেন কিছুদিনের মধ্যে আপনি একটা দেন মহাশক্তি আপনার মধ্যে আসছে নিজেই খেয়াল করবেন কিন্তু করতে পারবেন কি না বর্তমান যে অবস্থা তাতে আপনি পারবেন না প্রথম আপনাকে সাধু সঙ্গে করতে হবে মনকে কি করে বশীভূত করা যায় সেই সব শিক্ষা করতে হবে সমস্ত স্টেপ বাই স্টেপ তারপরে আপনি এক আসনে বসে সব মন্ত্র যোগ করতে পারবেন মহামন্ত্র করতে পারবেন এই সব মন্ত্র আপনার সঙ্গে কথা বলবে কথা বলবে একজন ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার কলকাতায় যে প্রেসে আমি কাজ করি সে কম্পিউটারটা সারাতে এসেছিল ব্রাহ্মণ সে ভালো ছেলে সরল সে ব্রাহ্মণত্ব কিছু মানে না মানতে পারে না কিন্তু সরলতা আছে খুব ভালো ছেলে কি মুখাজি নাকি সে আমার সঙ্গে গল্প করতে করতে আমাকে খুব ভালো লাগলো মহারাজ বলে মহারাজ আমি আমার নেশা ছিল আমি ওঙ্কার মন্ত্রটাকে ওঙ্কার ওম এই অক্ষরটাকে আমি সুন্দরভাবে দেয়ালেতে রেখে আমি বেশ কিছুদিন করেছিলাম একদিন কি হলো আমি পলতে যা এই এখানে আমি এ দাঁড়িয়ে রেখেছি কি বলে একটা ক্যান্ডেল একটা মোমবাতি আমি ওই মন্ত্রটাকে ওমকার মন্ত্রটাকে ধ্যান করছি ওমকার মন্ত্রটা সাধারণ কিছু না সৃষ্টির বীজ গোমাতার বইটা অবশ্যই পড়বেন আশ্চর্য লাগে তার মধ্যে শব্দব্রহ্মের যা বিচার দেয়া আছে পাগল হয়ে যাবে লোকে আনন্দে সেইখানে বলছে এই ওঙ্কার মন্ত্রটা হঠাৎ আমি ধ্যান করছি আমার খুব ধ্যান লাগতো খুব ভালো লাগতো হঠাৎ একদিন চোখটা একটু খুলে দেখি সেই ক্যান্ডেলটা উল্টে গেছে চারিদিকে সব জ্বলছে আগুন সেদিন থেকে ভয় পেয়ে গেছি আমি আর জব করি না আমি আপনি একটা বোকা বুঝে ওই যে ক্যান্ডেলটা কি করে উল্টালো উল্টাবার সম্ভাবনা নেই উল্টে সব আমার ওখানে কাপড় চোপড় যা আছে কাগজ পুড়ছে সেদিন আমি ভয় পেয়ে গেছি আমি বললাম কিছু বোধহয় ভুল ভুল হলো না আমি আর জব করি আমি বললাম আপনি একটা বোকা এই ওমকার মহামন্ত্রটা যদি আপনি সঠিক গুরু বৈষ্ণবের কাছে বুঝে নিয়ে ওমকারের যে ব্যাহিত্রী ও অ উ ম ওম এই যে এর যে ভাগ এই যে প্রত্যেকটা সিলেবেল এই যে একটা একটা অক্ষরের ব্যাখ্যা যদি অনুভব করতেন করে যদি করতেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টি সমস্ত বীজ এর মধ্যে ভালো হতো আপনি নিজে নিজে পোদ্দারি করতে গেছেন গীতাতেও বলা হয়েছে ও মিতি একাক্ষরম ইত্যাদি শ্লোক রয়েছে যাই হোক আজকে আর বেশি বাড়াবো না কেবল এই পর্যন্ত আপনারা শুনে রাখুন আজকে খালি আমার এত যে প্রচেষ্টা রইল অকাতরে ভেতরটাকে ফাটিয়ে দিয়ে খালি আমার ইচ্ছে করছে আপনাদেরকে ভাগবতের কৃপা পাইয়ে দেওয়ার জন্য যেমন রাধারানী জগৎবাসীকে কৃপা পাইয়ে দেওয়ার জন্য নিজেকে নিঃশেষ করেছেন ঠিক যেমনভাবে বিষ্ণুপ্রিয়া দেবী নিজেকে নিঃশেষ করে জগৎবাসীকে গৌরাঙ্গ মহাপ্রভুকে দান করেছেন জগৎবাসীর কাছে গৌরাঙ্গ মহাপ্রভুকে বিলিয়ে দিয়েছেন বিষ্ণুপ্রিয়ার অবদান আপনারা কোনোদিনই বুঝতে পারবেন না অনুভব করতে বিষ্ণুপ্রিয়া বই বেরিয়েছে সেই সব যদি আপনারা আলোচনা করেন এতদিন ধরে যত গন্তব্য সব মঠেই দেওয়া হয়ে গেছে এরা এইবারে জোর জবস্তি করেছে আপনার কথা শুনবো না আমি মঠে দান করে দিই কোনোদিন কোনোদিন কোন মঠ থেকে পয়সাও নিই না এরা জানেন সব দেবানন্দ সব মঠে এইবারে এরা জেদ ধরেছে আপনার কথা শুনবো না এখন এটা নিরপেক্ষ জায়গা এটা একটা একটা মার্কেটের একটা জায়গায় আপনি আলোচনা করছেন গ্রন্থগুলো আমরা রাখবো যা সামর্থ্য নেই সে নিয়ে যাবে স্যার সামর্থ্য নেই কিছু এ করবে গ্রন্থ সেবা লাগবে এইবারে নিয়ে এসছে ডিবিডি এবং এ এগুলো তো জানেন ওরা তো যাই হোক এগুলোর মধ্যে আছে কিছু কিছু সবাই পাবেন না হয়তো অল্প অল্প এনেছে বেদান্তের ব্যাখ্যার উপরে চৈতন্য মহাপুরুষ সার্বভৌমের এগুলো পড়লে আপনি আশ্চর্য হয়ে যাবেন আপনার মধ্যে থেকে ভাবনা পুরো বলতে যাবে যাই হোক আজকে এই পর্যন্ত আমার আপনাদের সঙ্গে এই যে কথার বিনিময় হলো এর মধ্যে আমার তীব্র আকাঙ্ক্ষা থাকলো যাতে জড়ভাবনাটাকে একটু ছাড়িয়ে দিয়ে পরিষ্কার করে আপনাদেরকে হৃদয়টা একটু নির্মল করে কাল থেকে বাস্তবিক ভাগবত কথার গুরু রহস্য শোনবার জন্য যদি আমি আপনাদের ডুবিয়ে দিতে পারি তাহলে আমি বুঝব শ্রীশিল ভক্তি প্রমোদ পুরী গোস্বী মহারাজ শ্রীশিল পরম পূজার কেশব গোস্বী মহারাজ শ্রীশিল বামন গোস্বী মহারাজের কৃপা পেয়েছি তাহলে আমি বলতে পারবো না লজ্জার সঙ্গে এখান থেকে বিদায় নেব এবং যেদিন শেষ হবে সেদিনই আমি চলে যাব আর পুরো মাস মৌন রয়েছি কারোর সঙ্গে কথা বলবো না যে কোনো ধান্দা তাও নাই পুরো মাস মৌন থাকবো যেদিন হরিকথা শেষ হবে সেদিন বিকেল চারটে আমি চেন্দরে চলে যাব ষোলো তারিখ শেষ হবে ষোলো তারিখ চলে যাব কাজ আপনাদের সঙ্গে কোনো ধান্দা করতে এসছি এটাও আপনারা প্রমাণ করতে পারবেন না খালি আপনারা কৃপা করবেন ভগবানের কাছে প্রার্থনা করে যে আপনাদের কাছে এই সব কথার যেন গুরু রহস্য বিজ্ঞান ভিত্তিকভাবে যেন ব্যাখ্যা করতে পারি যেন স্ফূর্তি হয় সকালবেলা দুঃখের সঙ্গে বলেছিলাম যে পরিবেশ যেতে আমার স্ফূর্তি হচ্ছে না বন্ধ করে মনের দুঃখে চলে গেলাম যাই হোক আজকে এই শ্লোক দিয়ে আমি আজকে শেষ করব আরতির সময় হয়ে গেল আপনারা সবাই মিলে একসঙ্গে বলুন নাম সংকীর্তনম ইয়স সর্বপাপ প্রণাসনম প্রণাম দুঃখ সমনম तंग नमामि हरिम परम नाम संकीर्तनाम यस्सो सर्व पाप प्रणासनम प्रणाम दुक्ष शमनम तंग नमामि हरिम परम वाचा कल्पतरुवश्य के पास सिंधु पति पतितानंग पावन भविष्य भ्यो नमः